সেখানে বলছেন শ্রীমদ ভাগবতী মহাপুরাণের অষ্টম স্কন্ধেতে অনেক সুন্দর ব্যাপার আছে সেখানে আপনারা দেখতে পাবেন গজেন্দ্র মুখনের কাহিনী আসবে বেদান্তের অনেক গম্ভীর তত্ত্ব তারপর সেখানে অমৃত মন্থনের বিষয় আছে সমুদ্র মন্থন সমুদ্র মন্থনের কথাই বললাম বলতে গিয়ে বেরিয়ে পড়েছে এইসব কথা প্রসঙ্গ সুন্দর লাগবে শুনতে শঙ্কর ভগবান কিভাবে কালকুট বিষ পান করেছিলেন আরও অনেক প্রসঙ্গ আছে এখানে অষ্টম স্কন্ধেতে প্রথম অধ্যায় শ্রীমদ ভাগবতী পরীক্ষিত মহারাজ এখানে প্রশ্ন করছেন স্বয়ংভুবস্ব ইহ গুরু বংশ অয়ম বিস্তারাত শ্রুত ইত্র বিশ্বসৃজাম সর্গ ননু অনন মনু অন্যান্য আমরা এক কাজ করি রাজা বলছেন পরীক্ষা জিজ্ঞাসা ভগবান আমি আপনার নিকট স্বয়ম্ভু মনুর বংশ কথা তো শুনলাম বংশ বিস্তার রূপে শুনেছি আর ওই মন্নন্তরে বিশ্ব সৃষ্টিগণের সৃষ্টি বলেছেন আপনি এক্ষণে অন্য অন্য মনুগণের কথা বলুন মনু তো একরকম না চোদ্দ মনু পরিবর্তন হয় চোদ্দ মনু পরিবর্তন হয় চোদ্দ মনু পরিবর্তন হওয়ার পরেতে কি হয় এক ব্রহ্মার একদিন হয় এই যে অবস্থাটা এই সময়ের মধ্যে যত সমস্ত মনু সব পরিবর্তন হয়েছে তাদের কথা আপনি যদি কিছু বলেন ভালো হয় ভগবান কপিলের বৃত্তান্ত পূর্বে তো আপনি বর্ণনা করেছেন ভগবান যোগ্য যাহা করেন তা এইভাবে বলছেন সুখদেব বললেন রাজন স্বয়ংভব প্রভৃতির ছয়টি মনু এই কল্পে অতীত হয়েছে তন্মধ্যে আদ্য স্বয়ংভব মনু ওই মন্নন্তরে দেবতাগণের উৎপত্তি হয় ইহা তোমাকে বলেছি ভগবান বিষ্ণু ধর্ম জ্ঞানের উপদেশার্থে এই মনুর আকুতি ও দেবাহুতি নামে দুই দুহিতার যজ্ঞ কপিলদেব মূর্তিতে জন্মগ্রহণ করে তাদের পুত্রত্ব স্বীকার করেন এইভাবে কপিলের কথা আগে বলেছি আর শতরূপাপতি স্বয়ংবাবা মনেও কাম উপভোগে বিরক্ত হয়ে রাজ্য রাজধানী ত্যাগ করে ভার্যাশ্রয়ে জঙ্গলে বহন করেছিলেন এই করতে করতে পরে সমস্ত কিছু তিনি সুনন্দা নদীর তীরে এক পদে ভূমি স্পর্শ করে অবিচ্ছ অবিচ্ছেদে শতবর্ষ তপস্যা করতে করতে বক্ষমান বাক্য বলেছিলেন মনু আর শতরূপা এই কথা বলছেন এখানে শতরূপা সাম্ভবমনু তারপর এবার যেসব বাক্য বলেছিলেন বেদান্তের অনেক কিছু জেনস বিশ্বম বিশ্বম চেতয়তে নজম ইয়ো ইয়াগৃতি শয়নে অস্মিন নায়ম তম বেদ বেদসা আত্মাবস্বমিদম সর্বম ইৎকিঞ্চিৎ জগতম জগৎ तेन त्यक्तेन भुञ्जिता मागृद्ध कस्यसिद्धनं यं पश्वति न पश्वं चक्षुर्यस्सो न ऋष्वति त्वं भूतनिलयं দেবম সুপর্ণম উপধাবতু এইভাবে বিভিন্ন স্তব করেছে যার দ্বারা সমগ্র বিশ্ব অনন্ত বিশ্ব প্রাণ পায় যেন চেতয়েত বিশ্বম যিনি বিশ্বকে চেতনা দান করেন বিশ্ব যাকে চেতনা দান করে না বিশ্বকে যিনি চেতনা যেন চেতয়েতে বিশ্বম বিশ্বম চেতয়েতে নজম যাকে বিশ্বের কোনো ব্যক্তি বা বস্তু চেতনা দান করতে পারে না অনন্ত ব্রহ্মাণ্ডকে যে ভগবান চেতনা দান করেন যার প্রভাবের কথা এই বলতে গিয়ে ধীরে ধীরে এইসব স্তপ করছেন তারপর এইসব স্তব করার পর তাদের ধীরে ধীরে অনেক কথা হলো তারপর বলছেন এবার হে রাজন তামসমন্নন্তরে উক্ত সত্যকাদি ব্যতীত বিশিষ্ট বলছেন এখানে উত্তমের ভ্রাতা তামস নামে খ্যাত চতুর্থ মনু হন পৃথু খ্যাতি নর কেতু প্রভৃতি দশজন তার পুত্র ছিলেন এই তামস মন্নন্তরে সত্যক হরি ও বীরগণ দেবতা ছিলেন আর ত্রিশিখ ইন্দ্র আর জ্যোতির্ধামাদি তারা সপ্তর্ষি হয়েছিলেন সপ্তর্ষিও পরিবর্তন হয় সময় সময় পরীক্ষিত জিজ্ঞাসা করলেন যে বাদ্রায়ণ ঋষি গ্রহগ্রস্ত যে গজেন্দ্র ভগবান হরি যে রূপে তাকে হরির কথা প্রসঙ্গ হলো এই মন্বন্তরে তো হরির একটু লীলার কথা স্মরণ হয়ে গেল আমি শুনেছিলাম গজেন্দ্রকে হরি কি সুন্দরভাবে তাকে প্রাণ দিয়েছিলেন রক্ষা করেছিলেন তো সেই প্রসঙ্গ যদি আপনি একটু বলেন ভালো ভালো আর গজেন্দ্র ভগবানের কথা গ্রাহকগ্রস্ত গজেন্দ্র ভগবান গরুর পিঠে করে আসছেন এটা ভোরবেলা উঠেই আপনারা যদি এরম চিন্তা করেন ভালো সকালে উঠে প্রথমে তো গুরু বৈষ্ণবের স্মরণ করতে হবে বিছনায় বসে দেখবেন ছবি দেখবেন গজেন্দ্র হাতিকে একটা কুমির পায়ে কামড়ে ধরেছে ভগবান গরুরের পিঠে পড়ে তাকে রক্ষা করার জন্য আসছেন এটা এটা যদি চিন্তা করেন খুব ভালো প্রচণ্ড মঙ্গলজনক এমনকি ভগবান এমন প্রতিজ্ঞা করেছেন যে ব্যক্তি রোজ এই গজেন্দ্র স্তত্ব পাঠ করে অ্যাসিওরেন্স একেবারে প্রতিজ্ঞা করে ভগবান বলেছেন যে ব্যক্তি রোজ প্রাতকালে গজেন্দ্র সত্য পাঠ করবে তাকে মরবার সময় আমি বিমল গতি দান করব বিমল বুদ্ধি বিমল গতি প্রতিজ্ঞা করেছেন তার কোনো কথা নেই মরার সময় তার বুদ্ধি অত্যন্ত শুদ্ধ হবে এবং সে ভগবানের গতি যাই হোক এখন গজেন্দ্র কোন জায়গায় রয়েছে গজেন্দ্র কে ছিল ইত্যাদি কথা আলোচনা করা দরকার গজেন্দ্র ছিল ইন্দ্রদ্যুম্ন রাজা ইন্দ্রদ্যুম্ন রাজা ভজন করতেন খুব সুন্দরভাবে কিন্তু সব ছেড়ে দিয়ে ভজনে গেছিলেন কিন্তু অগস্ত মুনি অগস্ত না যখন এসছিলেন তখন তা উঠে দাঁড়াননি ভজন করছেন আর মুনিবর এসে গেছেন সব পরিগণ শিগগির জ্যেষ্ঠ ব্যক্তি এলে উঠে দাঁড়াতে হবে এটা নিয়ম আমরা স্কুলে তো বেঞ্চিতে উঠে দাঁড়াতাম মাস্টারমশাই এলে সাধারণ এটা বিষয় তো সেখানে সম্মান করেনি উঠে দাঁড়ায়নি ভেতরে হয়তো সম্মান ছিল ওরা উঠে এখন ভজন করছি কেন উঠবো এই জন্য মৌন বতোয়াদি ধারণকালে সর্বনাশ উপস্থিত হবে যদি কাঁচা ব্যক্তি কেউ করে এরকম হয়েছে গোবর্ধনে এক ব্যক্তি মৌন ধারণ করছে আর একটা বিরাট সাধু সে আমাদের গুরুবর্গ সেইখানে গেছে উঁয়া উঁয়া করছে অপরাধ হয়ে গেল জ্যেষ্ঠ শ্রেষ্ঠরা এরাম এলে মৌন তোমার থাকার দরকার মৌন কথা বলতে হবে ওটি ভক্তি মৌনের অর্থ তো বোঝে না তো এখানে বলছেন এখন সে তো উঠে দাঁড়ায়নি তাতে সে তিনি রেগে গেছেন এগুলি তো হাতির মতো বুদ্ধি তো উঠে দাঁড়াবা উচিত সম্মান করতে হয় উঠে দাঁড়ায়নি সঙ্গে সঙ্গে তাকে সাপ দিয়ে দেবে যা হাতি জন্ম হবে তোর তুই এইটুকু তোর বুদ্ধি নেই এসে ঋষিমুনি শিবর এসছেন উঠে দাঁড়াতে হবে সম্মান করতে কিছু দাঁড়ান ভজন করছে বসে বসে তা তো ভজনে নিকুচি করেছে বলে দিয়েছে একবার অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একবারে পায়ে ধরে আর কী লাভ হবে পায়ে ধরে কি হবে ঠিক আছে যা হাতি জন্ম হলো ব্যবস্থা হয়ে যাবে তা সেইটি তো সাধুদের এইটি না সাধুরাই যদি অভিশাপও দেয় সেটা বলে সাপে ব বলে না নারদজি সাপ করলো সাপ দেওয়ার পরে নলকুবর ভগবানকে পেয়ে গেল নলকুবরের ক্ষমতা ছিল কোনো দিন নলকুবর বালগোপালকে দেখতে পাবে উদ্ধার করে দিল ভগবান তো এইটা বলে সাপে বর সাপে বর কথাটার মানে এই অভিশাপের বলে তার এই হস্তি জন্ম লাভ হলো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে হস্তিনীর সঙ্গে সঙ্গ করে বিভিন্ন বাচ্চা কাচ্চা হয়েছে কত দীর্ঘদিন যাব আবার যখন জলেতে স্নান করতে নামে তখন একবার হো করে চিৎকার করে সুঁড় দিয়ে জল দিয়ে বাচ্চাগুলোকে চান করায় ওদেরও সংসার খুব সুন্দর সুন্দর সংসার এখন এই অবস্থা হতে হতে একদিন হঠাৎ সেই গজেন্দ্র তার এত প্রভাব ছিল যে সে যদি জঙ্গলের মধ্যে একবার চিৎকার করতো তাতে বাঘ ভাল্লুক এসব ভয় পালাতো করিন্দ্র বলছে সিংহবন্ধু ভয় পেত মানে সেই গজেন্দ্রর এমন একটা পাওয়ার ছিল সে যদি একটা চিৎকার করত তার তো সিংহ বলছে করিন্দ হ্যাঁ এই মানে হাতি করিন্দ্র যে বলছে এ এই সিংহ পর্যন্ত ভয় পালাতো তার ভয়ে এখন এই অবস্থায় তো হঠাৎ যখন একদিন জল জলাশয়ে গেছেন সেখানে জলাশয় হঠাৎ একটা কুমির তাকে কামড়ে ধরেছে কুমির যখন কামড়ে ধরেছে সে তখন বলছে কী ধরল রে বাবা এরকম টানছে আর টানার সঙ্গে সঙ্গে ও টানে আর জলেতে জলজ প্রাণীর ক্ষমতা জলেতে বেশি হাতি তো মোটা হাতির জলে তো কোনো ক্ষমতা নাই জলে গেলে ভয় পাবে এখন যত টানে ততও টানে এইভাবে জলেতে দীর্ঘকাল টানাটানি করতে করতে এসে তো পাগল হয়ে গেল তো কিছুতেই সে রক্ষা পাচ্ছে না কিছুতেই সে সংকট থেকে উদ্ধার পেল না এমনকি হস্তিনীগণ তার ছেলে মেয়ে সবাই এলো তার সুঁড়ের সঙ্গে সুঁড়ে লকিং করলো করে আম টানছে তাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কিছুতেই তাকে আর টেনে তুলতে পারে তার সুরের সঙ্গে অন্য তাদের সুর এম জড়িয়ে ধরলো ওর সুরের সঙ্গে ও ধরে সবাইকে টানছে চেন করে কিন্তু করে তুলতে পারলো না এইভাবে সমাহা সহস্রম ব্যাগমান মহিপতে সহস্রকাল যাবৎ দিব্য সহস্রকাল এরম লড়াই হতে থাকলো আর নিযুজ্যত রেবম ইভেন্দ্র নক্রয়োর বিকর্ষত অন্তরন্তর অন্তরত বহির্মিথ এ ওকে টানে ও একে টানে এবার যে নিযুদ্ধত যুদ্ধ করতে করতে রেবম এইভাবে ইভেন্দ্র অর্থাৎ সেই হাতিদের রাজা গজেন্দ্র ইভেন্দ্র মানে গজেন্দ্র নক্রয়োর ইভেন্দ্র নক্রয়োর বিকর্ষত অন্ত অন্তরত অন্তরত বহির্মিথ বাইরে টানছে ভেতরে টানছে এইভাবে করতে করতে সহস্র বছর চলে গেল এখন লোকের স্বাভাবিক চিন্তা হবে সহস্র বছর হয় কেমন কথা রে বাবা মানুষ নিজের যে একটা স্কেল আছে সেটা দিয়ে সব জগৎকে মাপতে চায় নিজের একটা মেন্টাল একটা স্কেল আছে বলে এটা কত দূর আর হবে আর যদি এত দূর ফিতে দিয়ে মাপবে এরকম স্কেলটা অপ্রাকৃত লোকে চলে না সত্যযুগে এক একটা লোকের আয়ু ছিল এক লক্ষ বছর হাতির আয়ু তাহলে কত ছিল মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর তো হিরণ্যকশিপু যে দশ হাজার বছর তপস্যা করেছে কী হলো তাতে তাহলে এক লক্ষ বছর আয়ু ছিল সত্যযুগে আর সেটা নেমে এসে ত্রেতা যুগে হয়েছিল দশ হাজার বছর আর সেটা নেমে এসে দাপর যুগে হয়েছিল এক হাজার বছর সেটা দশ গুণ রিডিউস হয়ে হয়েছে একশো বছর তাও একশো বছর কেউ বাঁচে না খুব কম রেয়ার এটা হচ্ছে আয়ুর হিসাব তলো সহস্র বছর যদি হয়ে থাকে তাতে আর আপত্তি কিছু কোনো তো কথা নয় এইভাবে যখন হচ্ছে যুদ্ধ তখন কিছুতেই কিছু করতে পারলো না গজেন্দ্র ফেড হয়ে গেল গজেন্দ্র দেখলো আমার আত্মীয় পরিজন যারা ছেলে পেলে স্ত্রী এতগুলো তারা কেউই আমাকে রক্ষা করতে পারল না তখন অপরের ওপর ভরসা ছেড়ে দিয়ে হঠাৎ তার হৃদয়ে কে যেন জেগে উঠল পূর্বে যে জন্মে ভজন করেছিলেন সেটা মনে পড়ে গেল গজেন্দ্র পূর্বে ভজন করেছিল পূর্বে ভজনের কথা মনে পড়ে অবাতে সে তখন সে হরি স্মরণ নিল পূর্বে তো খেয়াল যে ভজন করতো সে এটা মনে পড়ে গেল হাতি তো হয়েছে তার ইন্দুদ্যুম্ন রাজা সে তো অভিশাপে হয়েছে এখন তার যখন মনে পড়ে গেল তখন কি করলো তৃতীয় অধ্যায় বলছেন সে বাদ্রানুবাচ সুখদেবজি বলছেন এবং ব্যবসিত বুদ্ধিয়া সমাধায় মনোহৃদি যজাপ পরম জপ্যম প্রাগ জন্মানুশিক্ষিতম এবং ব্যবসিত এইভাবে এবং ব্যবসিত বুদ্ধিয়া সে ভেতরের মধ্যে চিন্তা করতে একটা সলিউশন বার করার চিন্তা করছে কি উপায় এবং ব্যবসিত বুদ্ধিয়া সমাধায় মনোহিরি যখন বাইরের জগতের সমস্ত লোকের যে আমাকে বাঁচাবার চেষ্টা করছে এদের উপর ভরসা ছেড়ে দিয়ে মনোনিবেশ করলো অন্ত করে যেটাকে বলে অন্তর্দৃষ্টি যখনই বাইরের দৃষ্টি ছেড়ে দিলে হবে না তখন ভেতরে চুপ করে আগে ভেতরে খোঁজবার চেষ্টা করলো অন্য কোনো যদি সলিউশন থাকে এবং ব্যবসিত বোধিয়া সমাধায় মনোহৃদি সমাধায় মনোহৃদি মন হৃদয় এ দুটোর মধ্যে হারমোনাইজ করে একটা সমাধান বার করার চেষ্টা করে বোধিয়া এবং ব্যবস্থিত খুব বিচার করে একটা কৌশল নিয়ে চিন্তা করতে আরম্ভ করলো তারপর হঠাৎ মনে পড়ে মনে পড়ে পূর্বজন্ম তো আমি এই জব অন্ত জপ করতাম जजाप परमम जप्यम प्राग জন্মানুশিক্ষিতম পূর্বজন্মে সেই যে মন্ত্র শিখেছিল গুরুদত্ত হঠাৎ মনে পড়ে আর সাপেতে সেই হাতি জন্ম হয়েছে এবার সে গজেন্দ্র ভগবানকে রাখতে পারল ঠাকুর যে যে মন্ত্র প্রাক জন্মানু শিক্ষিতম আর গজেন্দ্র এবার মুখে আপনারা মনে করবেন গজেন্দ্র তো উচ্চারণ করতে পারে না কিন্তু এখানে বলছে হৃদয়েতে সেই মন্ত্র বলে যাচ্ছে गजेंद्रा बोले जा नमो भगवते तस्म यतचिदात्मक चिदात्मक परसाया विधीमह ओं नमो भगवते तस्म यतचिदात्मक पुरुषाया आदि यादिबीजाय परसायाभिधीमहि यस्मिन् इदं यतश्चेदम् जेनेदम ज इदम स्वयं जो अस्मात् परस्माच्च পরস্তদ প্রপদ্যে স্বয়ং ভুবম এইরকম ভাবে অপূর্ব কথা বেদান্তের এক একটা অধ্যায় করে পাগল হয়ে যাবে গজেন্দ্র স্তব করতে আরম্ভ করল সেই সব কথা কালকে আলোচনা করলেই ভালো আজকে তো আপনাদের অধিক সময় নেওয়া উচিত নয় প্রস্তুত হয়ে সময় মতো এলে ভালো আলোচনা হবে এবং ব্যবস্থিত বোধ্যা সমাধায় মনোহৃদি যজাপ পরমম জপ্যম যজাপ পরমম জপ্যম प्राग जन्मानुशिक्षितम वांछा कल्पतरुवश्य के पास सिंधु भविष्य पतिता पावन भविष्य